السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিখের আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুনানুল ফিতর অর্থাৎ মানুষের সহজাত স্বভাবসমূহ নিয়ে যেটা শরীয়ত সাপোর্ট করে এবং মানুষ যে সত্যিকার মনুষ্যত্ব তার মধ্যে আসে হ্যাঁ, তার স্বভাবও সেটাকে সাপোর্ট করে এটাকে খসারুল ফিতরা ও বলা হয় সুনানুল ফিতরাও বলা হয় কেন ফিতরা বলা হয় সুনানুল ফিতরা কারণ হচ্ছে এই কর্মগুলা যে করবে সেই সেই স্বভাবের উপর রয়েছে যে স্বভাবের উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং যে স্বভাব আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন যেন সে সুন্দরভাবে মানুষের সামনে হ্যাঁ এসে হ্যাঁ, অবস্থান নিতে পারে সুন্দর অবয়বে হজরত হ্যাঁ, আবু তিনি বলেন রসুল্লাহ সাদ করেন আল আল ও শারিবি ও নতফুল ইবিথি ও আল আদাফের রসুল বলেন পাঁচটি জিনিস আছে স্বভাব সহজাত স্বভাবের এক নম্বর হচ্ছে হ্যাঁ খতনা করা এক নম্বর হচ্ছে খতনা করা আরেকটা হচ্ছে নাবের নিচের লোমগুলোকে সেভ করা এবং তিন নম্বর হচ্ছে হ্যাঁ, মোষকে হ্যাঁ, কেটে ফেলা এবং চার নম্বর হচ্ছে বগলের নিচের পশমকে উপড়ে ফেলা এবং পাঁচ নম্বর হচ্ছে নখ কাটা আঙ্গুলের নখগুলো কাটা হ্যাঁ এই হাদিসটা আমরা দেখতে পাই হ্যাঁ, বোখারি মুসলিমের মধ্যে বোখারির হাদিস নম্বর পাঁচ হাজার আটশত উনানব্বই এবং মুসলিম সভা হাদিস দুইশত সাতান্ন হ্যাঁ প্রথমটা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে নাবের নিচের যে পশমগুলো আছে সেগুলোকে সেভ করে ফেলা হুম সেটা নাভের পশম যেটা আপনার বিশেষ করে লজ্জাস্থানের আশেপাশে উঠে থাকে সেটাই আসল উদ্দেশ্য এটাকে কেন ইস্তেহদাদ আরবিতে বলা হয় কারণ সেটা করতে গেলে অনেকে লোহা খুর ব্যবহার করে আর খুর যেটাকে আরবিতে মুসা বলা হয় এই কারণে সেটা লোহার এই কারণে ইস্তেফদার শব্দ ব্যবহার করা হয় এবং সেটা দূর করতে গিয়ে দূর যদি কেউ করে তাহলে সুন্দর এবং পরিচ্ছন্নতার ব্যাপার হয়ে যায় আর পাশাপাশি এটা যে আবার আপনার খুঁট দিয়ে আপনার সবসময় পরিষ্কার করতে হবে এটাও নয় আপনার খুঁদ ছাড়াও বর্তমানে অনেক আপনার পশম দূর করার অনেক মেডিসিন রয়েছে কেমিক্যাল রয়েছে সেগুলো ব্যবহার করে করা যেতে পারে দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে খতনা করা খতনা করা মানে আপনার পুরুষের সেই লিঙ্গের সামনের চামড়াটাকে কেটে ফেলা এটা হচ্ছে যেন মাথাটা পরিষ্কারভাবে আপনার দেখা যায় এটা পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে হচ্ছে তার ভোগাঙ্কুরের মাথাটা একটু করে কেটে দেওয়া বেশি না হ্যাঁ এবং এটা সাধারণত আরব দেশগুলোতে বেশি দেখা দেয় আমাদের দেশেও যে একবারে নাই তাও না এইটা কিন্তু উত্তেজনা বাড়ায় যাদের এটা বড় থাকে তাদের উত্তেজনা দেখা দেয় সুতরাং সেটা করা তাদের জন্য কিন্তু সুন্নত এটা হচ্ছে বিশুদ্ধ কথা যে পুরুষের জন্য খতনা করা ওয়াজিব মহিলাদের জন্য খতনা করা সুন্নত এবং এই যে খতনা করা সেটার উদ্দেশ্য আছে একটা হচ্ছে পুরুষের যদি খতনা করা হয় সেই চামড়ার নিচে ময়লা জমে থাকতে পারে না যেটা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করবে অনেক রোগের কারণ হয়ে যায় এছাড়াও আরো অনেক ফায়দা রয়েছে আর মহিলার ক্ষেত্রে তার অতি উত্তেজনাকে প্রশমন করে সেটাও তার কাজে আসে কিন্তু একবারে পুরোটা কাটা যাবে না তাইলে একবার উত্তেজনা নষ্ট হয়ে যাবে তবে সেটা করা সুন্নত হচ্ছে বাচ্চার যখন বয়স সাত দিন হয় যখন আঁকিকে দিবে তখন খতনাও করে নেওয়া ভালো কারণ তাড়াতাড়ি তখন সে সেটা শুকিয়ে যাবে এবং এক ছোট বাচ্চা যেন শুরু থেকেই ভালো অবস্থায় বড় হতে থাকে তৃতীয় নম্বর যে কাজটা মোষকে ভালোভাবে কেটে ফেলা কাটার মধ্যে একবারে ভালোভাবে কাটা কারণ সেটাতে সৌন্দর্য বাড়বে এবং পরিচ্ছন্নতা আসবে কাফেরদের সাথে অমিল হবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে যেই হাদিসগুলো আপনি উৎসাহিত করে মস্কে কাটার জন্য দাড়িকে লম্বা করার জন্য এবং দাড়িকে লম্বা করে সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য হ্যাঁ কারণ দাড়ি যদি আপনার লম্বা থাকে তাহলে পুরুষের সৌন্দর্য এবং পুরুষত্ব প্রকাশ পায় অথচ মানুষ এর বিপরীতটাই করছে অনেককে দেখা যায় মোজগুলাকে লম্বা রাখছে দাড়িগুলাকে শেপ করে ফেলছে অথবা ছোট করে ফেলছে যেটা আপনার রসুল আকরম সাল্লাহ আসলামের যে আদেশ সেই আদেশের বিপরীত হয়ে যাচ্ছে বরং রসুলের যে আদর্শ সেটার বিপরীত হয়ে যাচ্ছে কারণ রসুল এখন আদেশ করছেন যে দাঁড়িকে লম্বা করার জন্য যেমন আবু রাজি মধ্যে এসেছে তিনি বলেন রসুল্লাহামের সাথ করেন জুজু আশাওয়ারি মজুস যে রসুল বলেছেন তোমরা মোসকে ভালোভাবে কেটে ফেলো এবং তোমরা দাঁড়িকে ছেড়ে দাও লম্বা করো এবং তোমরা অগ্নি পুজকদের সাথে বিপরীত করার চেষ্টা করো হাদিসটি মুসলিমের দুইশত ষাট নম্বর হাদে হাদিস এরকম ভাবে আরেকটি হাদিস আমরা দেখতে পাই যেটা এমনি অমর দিয়ে রাজিউল্লাহ হাদিস তিনি বলেন রসুল্লাহ আসলাম এরশাদ করেন তোমরা দাঁড়িকে লম্বা করো এবং তোমরা মোসকে ভালোভাবে খাটো করে ফেলো সুতরাং একজন মুসলমানকে রসুল আকরম সাল্লামের আদর্শ মানাই হ্যাঁ, তার জন্য উচিত হবে এবং বরকতময় হবে এবং সে যেন শত্রুর সাথে বিরোধিতা করে এই ক্ষেত্রে সেটাই তার জন্য করণীয় হবে এবং বিশেষ করে যেন মহিলাদের সাথে সাদৃশ্য থেকে সে দূরে থাকে কারণ মহিলাদের সাথে সাদৃশ্য সেটাও লালতের কারণ সেটারও খেয়াল করা দরকার আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা ওয়ালা আলী alihi wa saxbihi ajmaciin